এখানে আমরা দেখলাম তাহলে সমস্ত তীব্র ভক্তিযোগের দ্বারা একমাত্র যজিত পুরুষম পরম এই কথা বলা রয়েছে সনকাদ ঋষি এবার এইসব প্রসঙ্গ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এসব শোনাচ্ছিলেন সনকাদ ঋষি যে যাকে সুত গোস্বামী পা ধরিকতা শ্রবণ করাচ্ছেন এই প্রসঙ্গে এখানে আসছে আবার এইভাবে করতে করতে ধীরে বলছেন সনকাদি ঋষি বলছেন যে কি গাছপালা গাছপালা যেগুলো আছে তারা কি শ্বাস গ্রহণ করেন না বিজ্ঞান বলছে হ্যাঁ এরাও নিঃশ্বাস গ্রহণ করে করে কি না তরব কিংন জীবন্তী ভস্তা কিংন শশান্তি উত ন খদন্তি ন মেহন্তি কিংগামী পশবো পরে তরব কিং न जीवन्ति भस्ता किं न ন খদন্তি ন खदन्ति न मेहन्ति কিং গামে পশবো পরে কি গাছপালা কি শ্বাস গ্রহণ করেন না আর কামারের ওখানে যে ভস্তাগুলো আছে এরা হাঁপড় এরকম ওরা কি শ্বাস গ্রহণ করেন না তাহলে সেই রকম যে মানুষগুলো জগতে বেঁচে রয়েছে এই মানুষগুলোর সঙ্গে কি কার তুলনা করবে কি দাম আছে আর গ্রামে গ্রামে যে পশুগুলো ঘুরছে কুকুরগুলো এরাও তো খায় দায় এরাও তো ঘোরাফেরা করে তাই কি না ন খাদান্তি মেহন্তি তারাও টাট্টি বিশ্বা বিষ্ঠা ত্যাগ করে ভোজন করে তারাও করে তা তার সঙ্গে মানুষের কি পার্থক্য হল বরঞ্চ রাস্তার কুকুরগুলো আঙুল তুলে বলছে হে মানুষ তোমরা কি করে মানুষ হলে আমরা তো নামেতেই কুকুর আমরা তো আমাদের এলাকায় এসে পড়লে আমরা খাওয়া দাওয়া নিজের প্রোটেকশানের জন্য লড়াই করি আর তোমরা তো তোমরা তো আমাদের থেকেও নিচে নেমে গেছো সবসময় ঘেউ ঘেউ করছো এ ব্যাপারে মারামারি খুনোখুনি কী জন্য করছো তোমাদের কি আদর্শ আছে বলো তো কুকুরগুলো বলছে রাস্তার কুকুরগুলো আঙুল দেখিয়ে বলছে তাদের পাঁচটা আঙুল একটা থাবা তুললে আঙুল হয়ে তা সেখানে ন খাদান্তি ন খাদান্তি ন মেহান্তি কিং গ্রাম তাহলে গ্রামের পশুগুলো কি খায় দেয় আর পায়খানা করে না বিষ্ঠা ত্যাগ করে না তা তার সঙ্গে আর এই সব নিঃশ্বাস ত্যাগ করছে হাঁপড় গাছপালাগুলো তাহলে তোমাদের সঙ্গে কি পার্থক্য আছে তাই যে বলছেন এইসব বলতে বলতে সুন্দরভাবে সুখদেব গোস্বামী এখানে বলছেন তারপর সবীরবরাহস্ট্রক্ষরৈ সংস্তুত পুরুষ পশু নজদ কর্ণ পথোপেত জাতু নাম গদাগ্রজ স মানে কুকুর बीड़ बड़ा हो और बड़ा होने शुअर ओष्ठ माने ऊट खरोई गाधा সংস্কৃত হ পুরুষ হ পশু এগুলোকে বলা হয় পশু এই সব নাম দিয়েছেন কারা বলে মানুষরূপী পশু পুরুষ পশু হোক নজত কর্ণ পথোপেত জাতু নাম গদাগ্রজাহা যার কর্ণেতে গদাগ্রজ ভগবান শ্রীকৃষ্ণের নাম যায় নাই নারায়ণের নাম হরির নাম যায় নাই তাকে এইসব পশুর সঙ্গে তুলনা করা যাবে অবশ্যই স মানে হচ্ছে কুকুর বীর মানে বীর বরাহ অষ্ট যে বিষ্ঠা খায় যে বরাহ খর উষ্ট মানে উট এইসব সঙ্গ কেন উট কাঁটা গাছ খায় এত ভালো ভালো রয়েছে সেগুলো ছেড়ে দিয়ে কাঁটা গাছ খাচ্ছি কাণ্ড কারখানা দেখো নজত কর্ণ পথ পেত জাতু নাম গদাগরি আরও বিভিন্ন শ্লোক এগুলো শুনে যান শুনলেও ভালো হবে অত ব্যাখ্যা আমি করতে পারবো না সময় চলে যাচ্ছে অনেক বায়ুর বেগে সময় চলে যাচ্ছে বিলেবতোর ক্রম বিক্রমানো যে নৃণন্ত কর্ণপুটে নরস্য জিহ্বাসতি দার্দুরিকেব সুত নচ উপগায়ত উরগায় গাথা ভারম পরম পট্ট কিরীট জুষ্টম অপি উত্তমাঙ্গম নমেদ মুকুন্দম সাবৌ করুণ কুরুত সপারিয়াম হরের্লসদ কাঞ্চন কঙ্কনৌবা বর্হিহত বর্হিয়তে তে নয়নে নরানম লিঙ্গানি বিষ্ণুর্ন নিরীক্ষত যে পাদৌ নিনাম তৌ জন্ম ভাজৌ ক্ষেত্রানি নানু ব্রজত হরের যৌ জীবন ছব ভগবত আংরি রেণুর ন জাতমার্ত অভিলভিত জস্তু শ্রী বিষ্ণু পদ্যা শ্রীমৎ তুলস্যা সসঞ্ছব জস্তু নবেদ গন্ধম বেদ গন্ধ্যম তদস্মসারম হৃদয় বতেদম यद्गृह्यमानैर्हरिनामधेवैर् न विक्रियेत न विक्रियेत न विक्रियेताथो जदा विकारो নেত্রে জলম গাত্র রুহে সুহর্ষ এগুলো বলছেন বিলে বত উরুক্রমাণ বিক্রমাণ যে ন শৃণন্ত কর্ণ ফুটে নরস্য সেই কানটাকে গত্ত বলা হচ্ছে যেখানে ইঁদুর ছুঁচো বসবাস করে তার সঙ্গে তুলনা করেছেন বলছেন বিলে বত উরুক্রম বিক্রমান যে ন শ্রেণন্ত কর্ণপুটে নরস্য যে মানুষের কানেতে ভগবানের গুণগান যায় নাই সেটা ছুঁচো ইঁদুর এই যে বাসা করে সে তাত তুলল সে লাভ কি আর সেই জিহ্বাটা অসতী দাদুরি দাদুরি মানে ব্যাং যেমন ভেগ কোলাহল করে গ্যাংওর গ্যাং গ্যাংওর গ্যাং অস জুয়া অসতী সেই জুহাকে অসতী বলা হয় যে ভগবানের নাম গ্রহণ করেন না দাদুরি কেব সুত চো ন চ উর্গায় গাথা ভগবানের নাম যার জিউ উচ্চারিত হয় না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার বলছেন সর্বক্ষণ বলেইতে বিধি নাই আর কি শয়নে হ্যাঁ কি জাগরণে কিম কিংবা জাগরণে হ্যাঁ অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহবদনে ইত্যাদি কথা বলেছেন কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহবদনে মহাপ্রভু এইসব শিখিয়েছেন ভাগবতে কিন্তু কেউ বুঝল না আর কাউর মাথায় যদি মুকুট থাকে যে সে রাজা বা রাজগোত্রীয় কোনো ব্যক্তি মুকুট আছে সেই মুকুটে ধিক্কা যার মাথাটা ভগবানের চরণে নতি স্বীকার না করে মাথা নিচুকার ভারম পরম পট্ট কিরীট জুষ্টম উত্তম আঙ্গম ন নমেদ মুকুন্দম যিনি মুকুন্দকে দণ্ডবোধ করেননি তার মাথাটা এই যে গর্দার মাথাটা আছে এই যে মাথা এই মাথাটাই বৃথা ভার এটা এটা সবচেয়ে ভাটা শরীরের মধ্যে ভার হচ্ছে সবচেয়ে মাথাটা বেশি ভারী এই জন্য বলছেন তার চোখটা হলো বেকার যেমন ময়ূরের পালকের মধ্যে একটা বৃথা চোখ থাকে মায়ের ময়ূরের প্রাণ এই জন্য বলছেন বরহি এতে নয়নে নয়ানাম লিঙ্গান বিষ্ণুর ন নিরীক্ষত যে যে ভগবান বিষ্ণুর মূর্তি দর্শন করলো না তার চোখটা ওই যে ময়ূরের পালকে বৃথা চোখ দেখা যায় ওটা চোখ না আসলে বৃথা তার পাগুলো বিথা যে সেই হাত পা লাভ করে ভগবানের যে বিষ্ণু ক্ষেত্র পরিক্রমা করল না নবদ্বীপ ধাম পরিক্রমা বৃন্দাবন ধাম পরিক্রমা যে অযোধ্যা ধাম পরিক্রমা করল না তার পাটাই বিথা সে হচ্ছে গাছের মতো শাস্ত্র বলছে ও গাছ ও যদি পরের জন্মে গাছ হয়ে জন্মাবে কেন অন্য উঠতে পারবে না কেন পা লাভ করেও পরিক্রমা করে নাই সেজন্য পরের জন্মে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে শাস্ত্র বলছে এইভাবে দেখা যায় স্বাস্থ্যকাররা আমাদেরকে বলছেন স্বাস্থ্য উপদেশ করছেন সেই সর্বতভাবে সর্বতভাবে সর্ব ইন্দ্রিয়ের দ্বারা এমনকি একাদশ ইন্দ্রিয় যে মন একাদশ ইন্দ্রিয় মন পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং একাদশ ইন্দ্রিয় হলো মন যদিও ইন্দ্রিয় মনটাকে দেখা যায় না তথাপি স্বাস্থ্যকাররা বলছে এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী মন শক্তিশালী ইন্দ্রিয় কেন বলছে এটাকে ইন্দ্রিয় বলা গেল বলছে আপনি বিচার করে দেখুন যে কোনো ইন্দ্রিয় ক্রিয়াকর্ম করবে তাতে যদি মন যদি পার্টিসিপেট না করে মন যদি অংশগ্রহণ না করে তাহলে ক্রিয়াকর্ম হবে না বোঝা গেল কি বললাম মন যদি পার্টিসিপেট না করে অংশগ্রহণ না করে সেই ক্রিয়াকর্মটা হবে না বেকার হয়ে যায় এইসব কথা প্রমাণ দিয়ে আমি বলতে পারি সময় চলে যাবে যাই হোক অনেক পরে সময় মতো আমি তুলব তাহলে এখানে বলছেন যে সে বৃক্ষ জন্ম লাভ হবে যে মানুষ জন্ম লাভ করে ভগবানের ধামকে পরিক্রমা আদি করল না তার জন্ম বৃথা হয়ে যাবে এইভাবে দেখা যাচ্ছে সমস্ত ইন্দ্রিয়গণের দ্বারা এবং পঞ্চকর্মন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং একাদশ ইন্দ্রিয় যার নাম মন বলা হয় তার দ্বারা সর্বতভাবে সর্বেন্দ্রীয় দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের যদি সেবা না করতে পারেন তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে সর্বেন্দ্রী বলে কি করে করা যায় যেমন পিথু মহারাজ করেছিলেন আমরা প্রসঙ্গে আসব বলছেন চোখ দিয়ে তিনি ভগবানের রূপ দেখতেন সর্বদাই কান দিয়ে ভগবানের কথা শুনতেন জিহা দিয়ে ভগবানের কথা উচ্চারণ করে কীর্তন মুখেতে মহাপ্রসাদ পেতেন নাকেতে ভগবানের চরণে নিবেদিত তুলসী এবং মালার গন্ধ নাকে নিতেন হাস্ত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন কথাটা বোঝা গেল হস্ত দিয়ে মন্দির মার্জন করতে পা দিয়ে পরিক্রমা করতেন ভগবানের এইভাবে যত ইন্দ্রিয় আছে সমস্ত দিয়ে তিনি সর্বদাই ভগবানের টোটাল সেবা করতেন পরিপূর্ণরূপে এইভাবে করার ফলে তার যে কত বড় ভক্তি লাভ হয়েছিল সেসব কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দুর্বাসা মুনির সঙ্গে দুর্গাসা মুনির সঙ্গে অম্বরীশ মহারাজের প্রসঙ্গ আমরা আলোচনা করব খুব শীঘ্রই তাহলে দেখা গেল যে অন্য কোনো উপায় নাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ছাড়া অন্য কোনো রাস্তা নাই এভাবেই যদি না অগ্রসর হওয়া যায় তাহলে জীবনে জন্মের পর জন্ম এই বদ্ধ অবস্থায় থেকে যেতে হবে কোনো লাভ হবে না এখানে এখন প্রশ্ন হলো সুখদেব গোস্বামী সম্বন্ধে আমি পূর্বে বেশ কিছু কথা আলোচনা করেছিলাম কি করে সুখদেব গোস্বামীকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল সে প্রসঙ্গটা আমি অল্প করে উত্থাপন করেছিলাম কিন্তু পুরোপুরি আমি বলি না সুখদেব গোস্বামীকে যদ্যপি তিনি ব্রহ্মেতে পরিনিষ্ঠিত ছিলেন তাকে কিরমভাবে ধরে নিয়ে আসা হয়েছিল এর পেছনে একটা ইতিহাস আছে সুখদেব গোস্বামী নিজেও এটা স্বীকার করেছেন যে পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে হ্যাঁ বলছে আমি যদিও পরিনিশ্চিত ছিলাম নৈর্গুণ্যে উত্তম শ্লোক ভগবানের যে গুণাবলী তার দ্বারা গৃহীত চেয়ে তাহা তাতে আকর্ষিত হয়েছিলাম আমি এবং এই বিরাট যে শ্রীমদ ভাগবতী মহাপুরাণ সেটা হৃদয়তে ধারণ করবার জন্য লোলুপতা এসছিল লোভ এসছিল এই লোভটাই হলো ভজনের বিরাট কথা লোলুপতা লোভ যদি না আসে কেউ কোনোদিন ভগবত চরণে পৌঁছায় উৎকণ্ঠা লোভ এগুলো না এলে কেউ এগ্রসর হবেই না আছে আছে ভগবান ভগবানের জায়গায় আমরা আমাদের জায়গায় আছে কি হলো ক্ষতিরা এরকম বিচার চলে আসবে বারহা পীরম নটবর বপু कर्णयो कर्णिकारन् विद्वद्वाजकनककपिशं वैजयन्तीं च मालं रन्धानभेन रदरुसुदया पुरायन गोपविन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशाद्गीतकीर्ति वरहापीरं नटवरवपु कर्णयो कर्णिकारम् কনক বেন রদর সুদয়া পুরায়ন रन्धानवेन বৃন্দারণ্যম पूरायन রমনম প্রবিষাদ গীত কীর্তি শ্রী সুখদেব গোস্বামীর কানেতে এই ভগবানের রূপবর্ণনা বৃন্দাবনেতে ভগবানের রূপবর্ণনা এই শ্লোকটা কানে গেছিল কি করে ওই যে বলেছিলাম ব্যাসদেব গোস্বামী তার শিষ্যকে কি ভাগবতের সুন্দর সুন্দর কয়েকটা শ্লোক ভগবানের রূপ এবং গুণের বর্ণনা শিখিয়ে দিয়েছিলেন তার মধ্যে বীর্য ছিল কারণ ব্যাসদেব গোস্বামী বীর্য সঞ্চার করেছিলেন সে ওই মন্ত্রটাকে ওই যে শ্লোক সে নিয়ে গিয়ে যেখানে সুখদেব গোস্বামী ধ্যানে বসে রয়েছেন চুপচাপ বলে কিচ্ছু করবি না খালি দূরে থেকে খালি কাট কাটবি ফুল আদি তুলবি আর এই শ্লোক উচ্চারণ করবি দেখবি এর কী হয় তাই হলো গিয়ে তিনি কিছু না বলে দূরে থেকে কেবল ওই শ্লোক উচ্চারণ করছেন অহো বোকিজম স্তন কালকূটম জিঘংসয়া যদ্যপি অসাধি লেবে গৌতিম ধাতৃচিতম তত অন্যম কংবা দয়ালু শরণম বজেম কি হলো অহো গোকীয়ম স্তন কালকূটম अपाययत यद्यपि असाधि लेभे गौतिम धातृ उचितम ततो अन्यम কংবদয়ালুম শরণম ব্রজেম তোমরাই বলো যে আমরা কার ভজনা করব তোমরা নিজেরাই বিচার করো যদি বিবেক থাকে অহো বকি পুতনার মতো এই যে বকাসুরের ভগ্নী সে রাক্ষসী তার কি একটু দয়া হলো না এই গোপালকে সুন্দরী রমণী যে এলেন লক্ষ্মীর মতো এসে তাকে নিয়ে স্তনপান করালেন করিয়ে স্তনেতে বিষ দিয়ে গোপালকে মেরে ফেলবেন ওকে দেখলেই তো লোকে মোহিত হয়ে যায় তাকে মেরে ফেলবেন এই বুদ্ধি করতে তার এলো তাই জন্য বলছেন দেখো যে পুতনা গোপালকে মেরে ফেলার জন্য এলো তথাপি যেহেতু স্তনদান করেছিল গোপাল বলে না যাই হোক বিষ মা কি এসছে যাই এসছে কিন্তু স্তন তো দিয়েছিল আমি একে সদ্গতি দান করব। করে তাকে সদ্গতি দিয়ে দিন কোনো দেবতা আছে দেখাও তো দেখি একটা দেবতা যদি ইন্দ্রের বিরুদ্ধে যাও রেগে যাবে একেবারে কাটতে আরম্ভ করবে শঙ্কর ভগবানের বিরুদ্ধে যাও মারতে আরম্ভ করবে দেবী দুর্গার বিরুদ্ধে কাটতে আরম্ভ করবে কোনো কথা শুনবে না সব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এমনই এখানে বললে মারতে এসেছে বেটা স্তন পান করিয়ে বিষ যে সে কালকুট বিষ যেটা স্পর্শ হলে মরে যায় মুখে তথাপি এবার গোপাল কিন্তু তাকে বলে যাই হোক স্তন তো দিতে এসেছিল মায়ের কাজ করেছে আমি তাকে ধাত্রী উচিত গতিদান করব। ধাত্রী মায়ের গতিদান করলেন এবার জনসমাজের কাছে এবার প্রশ্ন রাখা হয়েছে তাহলে তোমরাই বলো বিবেচনা করে তত অন্যম কংবা দয়ালুম শরণম করেছেন এত দয়ালু কি আছে যা স্মরণে আমরা যাব আর তার থেকে অধিক দয়ালুকে না শ্রী চৈতন্য মহাপ্রভু খেলেশ্বর কৃষ্ণরূপে কৃষ্ণরূপেতে এত দয়া দেখিয়েছেন আর গৌর রূপেতে চৈতন্য মহাপ্রভু অকাতরে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা কি চাই নিয়ে যা তথাপি এই মূর্খের দল কিছু লাভ করতে পারল না ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস লাভ পূজা প্রতিষ্ঠা গদির লড়াই প্রতিষ্ঠার লড়াই কামিনী কাঞ্চন নিয়ে লড়াই অকথ্য লড়াই সব যদি তুলে ধরি একটা একটা করে ঘটনা তাহলে আপনাদের শিক্ষা হবে কিন্তু লোকে মনে করতে পারে মহা সমালোচনা করছে আমার কিন্তু এই ঘটনাগুলো একটাও স্পর্শ করে না কিন্তু আমাকে বলতে হয় না বললে শিক্ষা লাভ করবেন এটা একটা শিক্ষা আমি এইসব ঘটনা থেকে শিক্ষা লাভ করি অনেকের মনে হয় এই কথাগুলো বললেন কেন বললাম এই কারণে গুরুবর্গ এরকম বলেছেন সুখদেব গোস্বামীর মতো ব্যক্তি বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারি তুলে ধরেছেন দেখো এর এই হয়েছে তার ইচ্ছাও নেই এসব কথা তোলা তুলেছেন আমাদের শিক্ষার জন্য যেন তোমার আক্কেল হয় যে এরকম অবস্থা করে ওর এরকম হয়েছে তোমার তাহলে কি হবে আবার বোঝো তুমি তাই সাবধান থাকো আর প্রথম যে শ্লোকটা বললাম সুখদেব গোস্বামীকে ফিরিয়ে আনার জন্য বরহা পীরম নটবরবপু কর্ণিকারম বিদ্যদবাস কনক কবিষম বৈজয়ন বৈজয়ন্তিঞ্চমালম বেন রদর সুদয়া পুরায়ন গোপবিন্দই বৃন্দারণ্যম রমনম প্রাবিষাদ গীত কীর্তি কৃষ্ণ বলরাম সবাই গোষ্ঠ থেকে ফিরছেন হই হই করতে করতে বাছুরগুলো সব ল্যাচগুলো খাড়া করে দিয়ে যায় এবারে ধুলো উঠছে চারিদিকে হাসা গান গাইতে গাইতে কৃষ্ণের এইখানে কানেতে ফুল গোঁজা রয়েছে সুন্দর ফুল সুন্দর ফুল মহাদেব যেমন কানেতে কলকি ফুল রাখেন আর এখানে কৃষ্ণ কানেতে সুন্দর ফুল রেখে দিয়েছেন অপূর্ব বিভিন্ন আর বৈজন্তী মালা বৈজন্তী মালা কি পাঁচ রকম বিভিন্ন রকমের রং এবং গন্ধ নিয়ে যে মালা হবে তাকে বৈজন্তী মালা বলা বৈজন্তী মালা কাকে বলা হয় পাঁচ রকমের বিভিন্ন ফুল তা আবার গন্ধ থাকতে হবে সেই মালা নিয়ে যে মালা গঠিত হবে তার নাম বৈজন্তী মালা সে সেই বৈজন্তমালা গলায় তুলছে আর এরম দৌড়াচ্ছেন বাচ্চা ছেলের মতো আর সখারা কৃষ্ণের গুণগান গাইছে গাইতে গাইতে কৃষ্ণ বংশীবাদন করছেন করতে করতে ফিরছেন এই যে দৃশ্যটা এটা যদি কারোর কপালে থাকে কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করে দেখান তাহলে সে অনুভব করতে পারে নাহলে এইসব কথা তো গল্প কথা কোনো ফিলসফি মনে হবে একটা সুন্দর একটা ফিলসফি কেউ যদি আঁকতে পারে সে ফিলসফিটাকে ডেঁকে দেখালো কিন্তু এঁকে দেখানোর জিনিস নয় এটা এটা এমন একটা জগতের কথা যেটাকে কোনো কোনো দার্শনিক বর্ণনার দ্বারা বলতে পারবে না কোনো আর্টিস্ট এঁকেও দেখাতে পারবে না কোনো কিছুর দ্বারা এটা সম্ভব না এটা খালি দিগদর্শন হবে এরকম ধরনের কথা তাহলে এখানে দেখা গেল দুটো শ্লোক যেটা বললাম সেটা শিখিয়ে দিয়েছিলেন এটা শিখিয়ে যেই পরীক্ষিত এই যেই সুখদেব গোস্বামীর সম্মুখে এরাম গাছের তলায় ধ্যানের মতো বসে রয়েছে যখনই কে গাইছে গানটা কানে এলো আসার সঙ্গে সঙ্গে কি হলো সঙ্গে সঙ্গে চোখটাকে খুললেন কোথা থেকে এটা আসছে যখনই কানে এলো ওই সঙ্গীতটা এই যে এই যে শ্লোক অপ্রাকৃত জগতে তা আবার ব্যাসদেব বলে দিয়েছেন তার মধ্যে বীর্য আছে ব্যাসদেব গোস্বামী ভাগবত বলে গেছিলেন আর গণেশজি মহারাজ লিখেছিলেন গণেশজি মহারাজ বলছেন যে যদি আপনি থেমে যান আমি কিন্তু আর লিখব না আমি কোনো কথা শুনবো না আমি লিখতে পারি এই কন্ডিশনে বলে যেতাম আমি ঝড়ের রুখে খেলে লিখব তো গণপতি মহারাজ যখন এই কথা বললেন তখন সুখদেব এই ব্যাসদেব গোস্বামী বলছেন গণেশের জন্ম কাহিনী আছে গণেশ কে এসব কথা এখানে বলে লাভ নেই গণেশ কে এর আবার জন্ম কাহিনী আছে পুরো ব্রহ্মাণ্ড পুরাণে গণেশ সাধারণ কেউ নয় যাই হোক এখন এই গণেশজি মহারাজ বলছেন যে আমি লিখতে পারি একটা কন্ডিশন শর্ত আছে আমি কিন্তু থামবো না আমি লিখেই যাব তখন ব্যাসদেবজি মহারাজ বলে তো মহা মুশকিল হলো আমি তো চিন্তাও করতে হতে পারে হৃদয় যেন আমি যেন আসবে তখন ব্যাসদেব গোস্বাই বলছে ঠিক আছে আপনি লিখবেন কিন্তু আপনি যা যা লিখবেন বুঝে লিখতে হবে অনুভব করে তো লিখে লিখে গেলে হবে না গণেশজি তো বিদ্যান লিখে গেলে হবে না অনুভব করে লিখতে হবে কিন্তু ভাগবতের ব্যাসদেব গোস্বামী ওই জন্য কুট শ্লোকের রচনা করেছে কুট বোঝেন কুট যেমন আপনার কুট বুদ্ধি ব্রিটিশের সময় কুট কুট বুদ্ধি ছিল তাহলে এক কাজ কর চালগমগুলোকে জলে ফেলে দে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দে চালগমগুলো সমুদ্রে ফেলে দে জলে দে আর্টিফিশিয়াল ক্রাইসিস ব্রিটিশের কুটবুদ্ধি ওসব কি করে চা কপি এদেশে এলো কি করে জানেন আপনারা আমরা সি আমরা গুরু আমাদের পিতামহ আদি তাদের থেকে জেনেছিলাম বলে আশ্চর্য কথা বলে ব্রিটিশরা কী করতো এই চাগুলোকে গলির মোড়ে মোড়ে ঢাকাতে বিভিন্ন জায়গায় কলকাতা মোড়ে মোড়ে একটা স্টল দিত দিয়ে সবাইকে ডাকতো চা খেয়ে যায় বিনা পয়সা গাঢ় দুধের চিনি দিয়ে চা বিনা পয়সায় খাওয়াতো খাওয়াবার পরে যখন ছ মাস এক বছর খাওয়ালো স্টল বন্ধ করে দিল স্বাভাবিক নেশা ধরে গেছে চা কোথায় পাবো বলে দোকানে পাওয়া যায় কিনে খাও যা হয়ে গেল কিরকম ব্রাউন সুগার এভাবে এসছিল একটু দেখ না কিরকম এত নেশা তো করেছি এটা একটা আলাদা নেশা একটু খেলো খেয়ে হাত ছাড়তে পারছে না ঘরের জিনিসপত্র সব বেঁচে ব্রাউন সুগার খাচ্ছে তো এইভাবে নেশাগুলো জগতে এসছে এই যে গুটকা এগুলো এর মধ্যে স্লাইট ব্রাউন সুগার আছে বলে বলে লোকে আমি এগুলো বলতে চাই না আমার বিরুদ্ধে আবার আন্দোলন শুরু করে দেবে বলে এই যে ধরেছে সারতে পারে না আর এগুলো বিভিন্ন জায়গায় মোটা টাকা দেয় যার জন্য এই সরকার এইসব অনুমোদনগুলো করে সরকার যে কত সর্বনাশ এগুলো করছে বুঝতে পারছে না পুরো সর্বনাশ করে শেষ ইয়ং ব্যাচ পুরো শেষ এর পরে যে ইয়ং ব্যাচ আসবে তা সমাজ পুরো পশুতে ভর্তি হয়ে যাবে মানুষ বলে কেউ থাকবে না আর মা বাবাও সেরকম হবে পশু মা বাবা পশু ছেলের জন্ম দেয় তাই তো যেরকম মা বাবা তার ছেলে সেরকম হবে আদর্শই নেই কিছু নেই এইসব মা বাবা এখন যা চলে যাচ্ছে এরপরে এরকম হবে দেখবে তবে থাকবে আদর্শ থাকবে কিছু না কিছু থাকবে তাহলে দেখা যাচ্ছে কি বলছিলাম একটু আগে হ্যাঁ সুখদেব গোস্বামীকে এইভাবে ধরে নিয়ে আসা হয়েছিল যে এরকম অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম কানে গেল আর পরীক্ষিত মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী কোথা থেকে আসছে এটা চেয়ে দেখলেন চেয়ে দেখে বললেন খালি বলছেন ইশারা করছেন আরও বলো আরও বলো বলছেন যা বললে আরও বলো আরও বলে আরও শুনতে গেলে আমার সঙ্গে যেতে হবে আরও এরকম অনেক আছে বলে তাই নাকি পেছনে পেছনে ছুটতে আরম্ভ করে যেমন হরিণ যেমন বংশীধ্বনির পেছনে পেছনে দৌড়াতে আরম্ভ করে ঠিক সেই রকম পেছনে পেছনে সুখদেব গোস্বামী দৌড়াতে কোথা থেকে এ আরও শোনাও আরও শোনাও আমার শুন যেমন মহাপ্রভু গম্ভীরা মন্দির লীলাকালী লীলাকালীন অবস্থায় স্বরূপ গোসাইকে বলছেন স্বরূপ বলো বলো বলো বলো আরো বলো বলে কানটাকে পাচ্ছে এরকম মহাপ্রভু সাক্ষাৎ ভগবান বলো বলো বলি প্রভু কান পাতয়ে মানে কানটাকে পাচ্ছে স্বরূপ আরো বলো আরো বলো এ অমৃত শোনালে তুমি আরো বলো মহাপ্রভু সাক্ষাৎ ভগবান এরকম বই গম্ভীরা লীলাতে যদি কোনোদিন সৌভাগ্য হয় সব শুনবেন থাকছে সেই রকমভাবে সুখদেব গোস্বামী এরকম বলছে আরও বলো আরও বলো আরও শুনতে চাইছে আমার কান আমার কর্ণ তৃষ্ণায় মরে গেল তখন বলছে হ্যাঁ শুনবে চলো আমার সঙ্গে যে জায়গায় নিয়ে যাবো সেখানে শুনতে পারবে এবার আসার সঙ্গে সঙ্গে ব্যাসদেব গোস্বামী থাকে উপযুক্ত পাত্র জেনে ভাগবতের আঠেরো হাজার বাদ বলতে আরম্ভ করলেন আর বলবার সঙ্গে সঙ্গে কৃষ্ণই সুখদেবকে সাক্ষাৎ কৃষ্ণই কৃষ্ণই ওই রূপে রয়েছে হয়ে গেল সমাধান আর এই সুখদেব গোস্বামীর যে পাত্র এরকম পাত্র আর জগতে হবে না আর ওই পাত্রে ভাগবত শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ নামক ওই রসকে রাখা হয়েছিল বলেই আজ আমরা লাইজ লাইজ নাড়ছি সুখদেব গোস্বামীর মতো এরকম পাত্রেতে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ রূপে যে রস রাখা হয়েছিল আজকে আমরা যে লাইজ নাড়ছি এই কারণে সুখদেব গোস্বামী শ্রমণ করেছিলেন আয় আমরা ওইখানে আয়োজন হয়েছে তারই আনুগত্যে কিছু কথা আলোচনা করতে বসেছি কোথায় তারা আর কোথায় আমরা যাই হোক তথাপি প্রয়োজন পড়েছে এগুলো না করলে মঙ্গলের চরম রাস্তা খুলবে না এখন একটা কথা বলে আমি এখানে শেষ করব সন্ধেবেলা এগুলো সব বলবো এরা হলো আমরা গুরুত্বপূর্ণ কথা সন্ধ্যেতে আলোচনা করব এখনও গুরুত্বপূর্ণই কথা আলোচনা হলো সন্ধেবেলাকার যারা অধিবেশনে থাকবেন সবাই এই সব কথা শুনলে ভালো হয় যেমন চতুশ্লোকী শ্লোকের ব্যাখ্যা আদি এগুলো অনেক লোক শুনলে ভালো হয় যাই হোক এগুলো শুনুক যদি কপাল থাকে আর সমস্ত বিপত্তি সমস্ত ঝামেলা সমস্ত ঝঞ্ঝাট উপেক্ষা করে আমাদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য আমরা এই হরিকথা শুনবার জন্য প্রাণ বিসর্জন চলে যাক তথাপি হরিকথা শুনতে শুনতে কথা আমি বলছি না পরীক্ষিত মহারাজই বলেছিলেন হরিকথা শুনতে যদি প্রাণ যায় তা যাক তথাপি আমি হরিকথা শুনব কোনো পরিস্থিতিতে আমি হরিকথা যেন বন্ধ না করি এখানে আমরা দেখব অদ্ভুত লীলা পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী হরিকথা বলতে বলতে প্রথম থেকে শুরু করে দিয়েছেন হঠাৎ হরিকথা বলতে বলতে স্মরণে এসে গেল আরে আমি তো বন্দনা করি নাই ভগবানের বন্দনা ভুলে গেছি সুখদেব গোস্বামী বলতে আরম্ভ করেছে বলে বন্দনা ভুলে গেছেন বন্দনা স্মরণ হয়ে এবার সুখদেব গোস্বামী স্বয়ং ভাগবতের যে গোপন রহস্য আরও আলোচনা করবেন তার পূর্বে এবার আমরা যেমন বন্দনা করি হরিকথার আগে যে বন্দনাগুলো করে তারপর হরিকথা শুরু করি সেরকম সুখদেব গোস্বামী এবার নিজের বন্দনা শুরু করলেন তার দু একটা বলে আমি সন্ধেবেলা বলবো আলোচনা করব শিশুকুবাচ নমঃ পরস্মৈ পুরুষায় ভূয়সে নির দলিলয়া गृही गृहित शक्ति गृहित शक्ति तृतयायो देहिनामंतर्भवाया नुपो लक्ष्मवर्तनी यत्कीर्तनम यस्मरणम यदीक्षणम यदवंदनम यद्रवणम जदर्हनम लोकस्य शब्द विधुनोति कलमसम তস্মৈ সুভদ্র সবসে নমো নম বাঞ্ছা কল্পদুর্বশিকা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনে ভো বৈষ্ণব্যো নম